يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا آمنا بالله صدق الله مولانا العلي العظيم মুআজ্জাজ এবং আমার মুরব্বিয়ান আজম ও বেরাদান ইসলাম আমরা সবাই সর্বপ্রথম আমাদের মালিক হাকিকি আমাদের সৃষ্টিকর্তা খালিক যিনি আমাদের রব আশি হাজার আলমের প্রতিপালক যিনি অসীম আমরা মহলুক সৃষ্টি সসীম যিনি স্থির আমরা মহলুক সৃষ্টি অস্থির যিনি স্থায়ী আমরা মহলুক সৃষ্টি অস্থায়ী যিনি সর্বক্ষমতার মালিক যিনি সর্বগুণে গুণী যিনি চিরঞ্জীব মরেন না আমরা হায়াতের পরে আবার মরি যিনি অক্ষয় আর আমরা হলাম ক্ষয় যিনি নিরাকার আর আমরা হলাম আকার যিনি অসীম আর আমরা হলাম সসীম আমাদের সেই রব যিনি রাজা মহারাজার মালিক যিনি আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে যথায় তথায় উপস্থিত থাকেন যিনি ইহকালের মালিক পরকালের মালিক সেই আল্লাহ পাকের দরবারে আমরা কালিমত শুকর জানাই আজ রাত্রে সারের নামাজের পর দয়া করি মায়া করি মহাব্বত করি কত মানুষ সিনেমা হলে আস কত মানুষ টিভির সামনে বসা কত মানুষ বিসিআর সামনে বসা থাকে কত মানুষ তাস খেলাইতেছে কত মানুষ জুয়া খেলাইতেছে কত মানুষ শরাব খায়া পাগল হইয়া গালাগালি করতেছে রোডে রোডে ঘুরতেছে কত মানুষ চার দোকানে বসে বসে বেহুদা গল্প গুজাব অশ্লীল আলাপ আলোচনা লিপ্ত আছে কত মানুষ রাস্তার দ্বারে দ্বারে বসে বেহুদা কাজে মগ্ন আছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুনাহর কাম থেকে সমস্ত পাপের কাম থেকে সমস্ত জাহান্নামের কাম থেকে আমাদেরকে মুক্ত রাখি মহতি জলসা জান্নাতের পরিবেশ বিহস্তের বাগান নৌরানি জলসা বরকতের মজলিস বিহস্তের বাগান কোরআন ও হাদিসের মাহফিলে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক নায়াত করলেন সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাত শকর জানাই আলহামদুলিল্লাহ আমার বাইরা আমি কোনো ভূমিকা না দিয়া আল্লাহ ফাকের কিতাব সম্মানিত কিতাব নির্ভুল কিতাব নিঃসন্দেহ কিতাব বাস্তব কিতাব কোরআন শরীফ ফুরকানে হামিদ থেকে একটি আয়া তালাবাদ করেছি সরাসরি আল্লাহ ফাকে রহমতের উপরে ভরসা করি সেই আয়াত থেকে কথা আরম্ভ করার খেয়াল আল্লাহ তালা সারা জগতের ইমানদারদেরকে ডাক দিলেন ইয়া মানু ওহে ইমানদারেরা ওহে বিশ্বাসীরা ওহে আন্দেকা জগতের বিশ্বাসীরা তোমরা ইমান আবার আনো আয়াতের অর্থ ও ইমানদারেরা তোমরা ইমান আবার আনো তোমরা ইমানকে সুন্দর করো তোমরা ইমানকে তাজা করো তোমরা ইমানকে রিপেয়ারিং করো তোমরা ইমানকে বাড়াইতে থাকো তোমরা যে সাতটা জিনিস বিশ্বাস করলা আমি আল্লাহকে কিতাবকে রসুলদেরকে পরকালকে এবং তকদিরকে তোমরা যে মৌতের পরে আবার পুনর্জীবিত হবে এই সাতটা জিনিসকে তোমরা বিশ্বাস করলা এটাকে তোমরা আবার রিপেয়ারিং করো সুন্দর করো তাজা করো এবং যারা আমি আল্লাহ পরকাল কিতাব রসুল এদেরকে অবিশ্বাস করলো ফকাত দল্লা দলা লাম্বা সে পদভস্ত হয়ে গেল সে জাহান নামে যাবে সে জান্নাতের পথ হারাই ফেললো এখানে যে কথাটা আসল বুঝার দরকার সেটা হলো আল্লাহ তাল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে তাহলে বোঝা গেল তাদেরকে ডাক দিলেন আমরা ইমানদার হয়ে গেছি আবার বলতেছি ইমানদার হওয়ার জন্য একটা জিনিস হয়ে গেলে তো হয়ে গেল আবার নতুন ভাবে কিভাবে হবে গরুর স্তন থেকে দুধগুলা দোয়াই ফেললাম দুধ বাইর হয়ে গেল তো আবার কিভাবে হবে একটা মানুষ মরে গেল তো মরি তো গেলই মরে যাওয়ার পর আবার বড় একটা মানুষ আমার পেট থেকে দুনিয়াতে আসি গেল হয়ে গেল তো আবার হও এ কথাটা কেমন একটা জিনিস এটা বাস্তব ঘটে গেল তো আবার ঘট এটা কেমন কথা একটু গরমিল গরমিল লাগে মনে হয় বুঝা আসতেছে না এটাকে আরবিতে বলে তাহসিলে হাসাল যে জিনিসটা একবার হয়ে গেল এটা আবার হবে আবার তো জিনিস হবে যেটা হয় নাই একটা নতুন জিনিস হবে আর এখানে তো আমরা ইমানদার হয়ে গেছি আল্লাহ তালা বলতেছেন ইমানদার আবার হও তার কি অর্থ হইতে পারে তার অর্থ হল কিছু আমরা মুনাফেক আছি মুখে ইমানদার কলবে আমরা ইমানদার নয় আল্লাহ তালা ডাক দিলেন ও মুখে ইমানদারেরা এই ইমান তোমাকে পরকালে জান্নাতি বানাইতে পারবে না তুমি তোমার ইমানকে কলবে ফিট করো মুনাফেকি সারো তোমার ইমান তুমি আবার আনো এই ইমান হবে না আর আমরা কিছু ইমানদার আছি দুর্বল ইমানদার ওই দুর্বল ইমানদারকে ডাক দিলেন এত দুর্বল ইমান নিয়া মদ কবর হাসর পুলসারাত জাহান নাম পাশ করতে পারিবে না ইমানকে আরো শক্ত করো আরো মজবুত করো আরো অটল করো তারপরে তোমার এই ইমান তোমাকে মতে কবরে হাসরে পুলসারাতে পাশ করাইতে পারবে অথবা আমরা কিছু ইমানদার আছি আমরা মাঝে মাঝে ইমান আবার সারি দিই পাঁচ টাকা পাই দশ টাকা পাই বিশ টাকা পাই বেশি লাগে না দোকানে একটা গাগ আসলে হয়ে যান ভাই আজান দিছে চলেন না নামাজটা পড়ে আসি হুজুর গাক যে গাক এই দশ টাকার কাস্টমারে আমাকে জমাটা ত্যাগ করাই দিল হারাই দিল দশ টাকার কাস্টমার বেশি নয় একজনে পঞ্চাশ টাকা একশো টাকা দিবে ভাই আমার তো সাক্ষী লাগে আমি তো আসলে মিথ্যুক মানুষ তো আমার নামে একটা মিথ্যা সাক্ষী দিবা ঠিক আছে <laughs> তুমি ইমানটা হারাই ফেললাম ইমান ছিল এখন দশ টাকা দিয়া হারাই ফেললাম আল্লাহ কর না ইমান যেন না হারে মত পর্যন্ত তুমি সব সময় ইমানের উপর অটল থাকবে এই জন্য ও ইমানদারেরা তুমি ইমান আবার আনো তোমার এই ইমান হবে না আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ওয়ালা আল্লাহ পাক সরাসরি নবীকে হুকুম দিতেছেন ফাস্তাকিম কামা ও মিরিতা ওহে নবী ওহে রসুল যত হুকুম তোমাকে দেওয়া গেল সমস্ত হুকুমের উপরে অটল থাকবা মজবুত থাকবা শক্ত থাকবা এ কথা আল্লাফা কেন বলছে দুনিয়ার ইহুদিরা খ্রিস্টানেরা কাফারেরা কত চেষ্টা করবে হেদায়তের আসল পাওয়ার হাউসকে নবী কি ভাই ইমানের আসল পাওয়ার হাউসকে বলেন নবী জান্নাত ও জাহান্নাম আল্লাহকে পাওয়ার মেইন রাস্তা কার নবীরটা এবং ওহি আসতেছে কার কাছে নবীর কাছে কোরআন আসতেছে কার কাছে নবীর কাছে তাহলে ইমান এবং জান্নাত ও জাহান্নাম তার তাদের তার পথ হেদায়তের পথ হলো আসল নবী নবীকে যদি একটু করি অটল করতে পারে রাস্তার থেকে একটু করি এদিক সেদিক নিতে পারে তাহলে তো কাম এই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম নবীকে বলতেছে ফাস্তাকিম নবী খবরদার পুরা জীবনে তুমি অটল থাকবা শক্ত থাকবা যত মোশেক যত ইহুদি যত নাসারা তোমাকে নড়াসরা করাই বেল্লায় চেষ্টা করে খবর দা অটল থাকবা আর কারা অটল থাকবে তোমার হাতে হাত দিয়া যারা কলমা করছে মুরিদ হয়েছে তোমার মুক্তাদি হয়েছে আগে মোশেক ছিল আগে কাফের ছিল তারাও যেন অটল থাকে শুধু ইমান আনলে হবে না কি থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহ তালা ডল লাগাই দেন ওহে নবী অটল থাকো না না থাকো আমি আল্লাহ উপরে থাকি সব দেখতেছি দল লাগাই দিল অটল থাকো নাকি না থাকো আমি সব দেখতেছি কেমন কথা বাইরে আমরা মাশাল্লাহ কত সুন্দর লাগে এদিকও মানুষ এদিকও মানুষ এদিকও মানুষ ইশাল্লাহ আমরা ইমানদার আমরা মুসলমান না হয় কিসের সাথে আমরা বসে আছি মাটিতে কোন কারণে বসে আছি শ্বশুর বাড়ির গেলে এমন বিছনা কেউ দিলে জিন্দিগিতে শ্বশুর বাড়ি কি আর যাবে বলেন না যাবে যাবে তো না কোন ব্যয়ের বাড়ি যাওয়ার পরে এমন বিছনা দিলে জিন্দিগিতে ব্যয়ের বাড়ি যাবে বরং বাড়িতে আসি বলবে ও ছেলে এ বক্তর মেয়ে তালাক দিতে আমি তোর আব্বা আমাকে বেজ্জত করছে <laughs> তো ইনশাআল্লাহ ইকিন করি বলতে পারি আমাদের কাছে কি আছে বলেন ইমান আছে না হয় আমরা এত নত হইয়া ছোট হইয়া একজন হুজুর ওয়াজ করবেন উনি কোনো কুটিপতি না লাখপতি না উনি কোনো বাংলাদেশের সরকার না রাষ্ট্রপতি না মন্ত্রী না ওনার সামনে বসে গেলেন মিশে আর হুজুরকে উপরে বসাইলেন কোন কারণে এটা ইমানের কারণে ইমান আছে আসল কথা হলো ইমান আছে তো ঠিক কিন্তু আমরা ইমানের উপরে সব সময় থাকি না ইমান আছে ঠিক কিন্তু আমরা মোনাফেকি করি ইমান আছে ঠিক কিন্তু দুর্বল আল্লাহ তালা বলেন যেটা তোমাদের মেন সম্পদ মুসলমানের মেন সম্পদ কি বলেন ইমান টাকানো পয়সানো জাগানো জমিন ন স্বাস্থ্য ন কিছু ন কি বলেন ইমান আল্লাহ তালা বলেন মেন সম্পদটাকে তোমরা তাজা করো শক্ত করো মজবুত করো বাড়াতে থাকো ভাই তুফান যখন আসে আর গড় যখন দুর্বল হয় আশা নাই হরি যাবে আশা নাই আর যখন গড় শক্ত থাকে কিছুক্ষণ আশা করা যায় তুফান গড়ের দুশ্মন আমাদের দুশ্মন শয়তান আল্লাহ তালা বলেন ইন্না শাইতান শয়তান তোমাদের দুশমন তার সঙ্গে তোমরা করিও খবরদার পর্যন্ত তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে মদ পর্যন্ত চেষ্টা করবে পুরা জীবন তো করবে করবে মদ পর্যন্ত তোমাকে বেঈমান বানাবার জন্য জাহান নামে নামার জন্য চেষ্টা চালায় চালবে কে শতানে হাদিসের মধ্যে আছে মানুষ যখন মতির বিছনা শুয়ে পড়ে শতান বাপের সুরত ধরে ডান পাশে আসে বলে আমি তোমার আব্বা তোমার আগে মারা গেছি ইহুদি হইয়া মারা গেলে ফরকালে লাভ আছে তুমি ইহুদির কলমা পড়ো মুসলমান মুসলমানের কলমা ছাড়ো দেখেন পুরা জীবন তো দুশ্মনী করছে মতের বিষ্ঠা পর্যন্ত সে দুশ্মনী করতেছে আর যখন আবার বাম পাশে আসে মার সুরত দড়ি আমি তোমার আম্মা আমি তোমার আগে মারা গেছি খ্রিস্টান হইয়া মারা গেলে ফরকালে ফায়দা আছে তুমি খ্রিস্টান হই মারা যাও মোহাম্মদের কলমা ছাড়ো কেমন শতান এই শতান আমাদের নবীর সঙ্গে থাকে নবীদের সঙ্গে পর্যন্ত শতান থাকে হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن لكل إنسان لمة الملك ولمة الشيطان হুজুর বললেন একদিন আমার সাহাবাই কেরাম প্রত্যেকটি মানুষের সঙ্গে শতান থাকে এবং ফেরেস্তাও থাকে সাহাবাই কেরাম বললেন হুজুর শতান থাকে এটার আলামত কি যখন গুণা করতে মনে চা পাপ করতে মনে চা আল্লাহ ফাঁকের হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করতে মনে সাহেব বুঝতে হবে এটা শয়তানের দোষ আর যখন এবাদাত করতে মনে সাহেব আল্লাহ ফাঁকের গোলামি করতে মনে সা নবীর শূন্য চলতে মনে সা তো মনে করতে হবে এটা কার দোষ ফেরেস্তার দোষ গুনা করতে মনে সারিটা ফরিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওহদা তোমার কাছে বিতাড়িত মরদুত থেকে আমি আশ্রয় চাই আর যখন এবাদত করতে মনে চা এবাদত করতে পারলা নামাজ রোজা হজ জকা তসবি তালিল ওয়াজ কোরআন তালাবা জিকির তখন তুমি কি করিবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি মানে ওহদা গোলামি করলাম আমার বাহুর বলে না তুমি তো ফুক দিয়েছ জন্য মাওলা তোমার প্রশংসা করি আলহামদুলিল্লাহ এই শয়তান বলে প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকে সাহাবাই কারাম আদবের শহীদ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম শতান কি আপনার সঙ্গ থাকে হুজুর বলে হ্যাঁ শতান আমার সঙ্গ থাকে কিন্তু বেশ কম আছে কি আছে সায়ন ভাই ওয়াস অর্ধেক শুনি আবার আগামী দিন সকালে বদনামি করবেন <laughs> কিন্তু নবীর সঙ্গে শতান না এই জন্য দাড়ি কমা সব শুনতে হবে কিন্তু আমার সাহাবাই কেরাম বেশ কম আছে কি বেশ কম আমার সাহাবিরা শুনো আমার শয়তান আর তোমাদের শয়তান বেশ কম আছে আমার শয়তান আমার কাছে মুরিদ আর তোমাদের শয়তানের কাছে তোমরা মুরিদ বেশ কম আছে না ইয়া আমার সাহাবিরা আমার শয়তানকে আমি আসার দিয়ে দিছি আর তোমাদের শয়তান তোমাদের কাছে আসতে পারে <laughs> ইয়া আমার সাহাবিরা আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করেছে আর তোমরা তোমাদের শয়তানের কাছে আত্মসমর্পণ করেছো আমি যে শয়তানকে আশার দিয়ে দিছি শতান যে আমার হাতে কোনো গুণা করাইতে পারবে না পাপ করাইতে পারবে না সগিদা কবিরা কোনো গুণা করাইতে পারবে না এটা আবার আমার বাহুর বর্ণ আবার উল্টো বলতেছে ওয়ালা কিন্নাল্লাহ আমার মাওলা আমাকে শক্তি দিলেন আমি শয়তানকে আশার দিয়ে দিছি আমি যে শয়তানকে আশার দিয়ে দিলাম আমি যে শয়তানকে ফেল করাই দিলাম এটা ক্ষমতা কার আমার ন নফি করে দিল সিরিকের ফটটা কাটিয়ে দিল আমি যে শতানের সঙ্গে ফাইতেছি শতান যে আশার খাই গেল এটা আমার বাহুর বর্ণ এটা কার শক্তি বলেন আল্লাহর শক্তি বাইরা এই শতান পুরো জীবন চেষ্টা করে কেমন আয়াত এটা কেমন আয়াত নৌকাওয়ালা নৌকা সারিবের আগে দেখে কোন সিদ্রু আছে কিনা সুরাখ আছে কিনা থাকলে বন্ধ করি দে না হয়তো এই নৌকা সাগরের মাঝখানে গেলে ডুবি যাইব নৌকাওয়ালা ছিদ্র বন্ধ করে কবে ভাই সারিবের আগে না পরে বলেন আগে আল্লাহ তালা বলেন ও মুসলমানেরা পরকাল মত কবর হাসর ফুলসারাতে সফর করবে আগে আগে তুমি দেখিল তোমার ইমান কোনো সিদের আছে কিনা তোমার ইমানের কোনো ফল আছে কিনা তোমার ইমানের মধ্যে কোনো সুরাগ আছে কিনা সুরাগ থাকলে তুমি ও সুরাগটা বন্ধ করিল সুরাত বন্ধ করিল ছিদ্র বন্ধ করিল না হয় তোমাকে এই ইমান বৃহস্প পর্যন্ত পুষাইতে পারবা না তুমি দুযোগে ডুবি যাবে যেমন নৌকাওয়ালা পানি ডুবলে সাগরের মাঝখানে ডুবি যাবে নৌকাওয়ালা নৌকা সারিবার আগে নৌকা দেখে তুমিও পরকালে সফর করবার আগে আগে তোমার ইমান দেখিল ইমান শক্ত আছে কিনা ইমান মজবুত আছে কিনা ইমান ফুল কামেল আছে কিনা এক বুজুর্গ বলেন কাশতি যদি দেমি গুণ বাহারে সহুলতেরা বাহারে সকরা আমি তো দরিয়া এবে কিনারা ও নৌকাওয়ালারা ও নৌকাওয়ালারা মানে ও ইমানদারেরা ও নৌকাওয়ালারা সাগর বহুত লম্বা সাগর বহুত গভীর ফাড়ি বহুত লম্বা এই সাগরে নৌকা সারিবের আগে আগে নৌকার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা দেখো কি মানি ও ইমানদারেরা ও মানুষেরা পরকাল বহুত লম্বা কবরে থাকতে হবে বহুত বছর হাসর থাকতে হবে বহুত বছর ফুলসেরাত পনেরোশো বছর রাস্তা জান্নাত বহু দূরে এই তুমি পরকালের সফর করবে আগে আগে দেখো তোমার ইমানটা মজবুত আছে কিনা দেখো বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া এটা আসল সফর না আসল সফর হলো দুনিয়া সারি বলেন পরকালে যাওয়া নবীরাই চলে গেছে আসতেছে না সাহাবাই কারাম চলে গেছে আসতেছে না তাবিন চলে গেছে আসতেছে না তবে তাবিন চলে গেছে আসতেছে না আইমাই মুস্তাইন চলে গেছে আসতেছে না আব্বা চলে গেছে আসতেছে না সবাই যাইতেছে আসতেছে না ওটা আসল মুসাফির ওটা আসল বিদেশ কোন বুজুর্গ বলেন লাইসাল গরিবু গরিবা শামে ওয়াল ইয়ামানি ইন্নাল গরিবা গরিবুল্লাহ দেওয়াল কাফানি যে ব্যক্তি মুলকে শামে যাবে যে ব্যক্তি আমেরিকা যাবে সে ব্যক্তি আসল মুসাফির না যে ব্যক্তি দুনিয়া সারি পরকালে যাবে উনি হলো আসল মুসাফির কারণ এই দেশ থেকে বিদেশে যাওয়ার আগে টেলিফোনে বলি দে আমি আসতেছি রিসিভ করিও আমি আসতেছি আমার বোর্ডিং ঠিক করিও আমি আসতেছি গাড়ি আনিও আমি আসতেছি আমি তো পশ্রী না তোমরা যারা আসো আমার দেশি ভাই একটু আমাকে আগাই নিও এই যে এই জগৎ থেকে ওই জগতে যাওয়ার সময় টেলিফোন কার কাছে করব। কি আছে টেলিফোন কার কাছে করব যে আমি কবর আসতেছি বাতি তো নাই একটু বাতি রাখিও আমি তো কবর আসতেছি বিছনা তো না একটু বিছনা রাখিও আমি কবর আসতেছি আমি তো একা তোমরা থাকিও টেলিফোন কার কাছে করবো এই জন্য বুজুর্গ বলেন লাইসাল গরিব গরিব আসামে ওয়াল ইয়ামানি ইন্নাল গরিবা দেওয়াল কাফানি যে ব্যক্তি মুলকে সামে যাবে বিদেশে যাবে আসল মুসাফির না যে ব্যক্তি দুনিয়া সারি পরকলা যাবে উনি হলো যে এক লম্বর মুসাফির সেই জায়গাতে ইমান ছাড়া আর দুনিয়ার কোনো সম্পদ কাজে আসবে না কিবা এমন কোনো কথা আছে যে ব্যক্তি মোটা উনি ব্যস্ত পাবে আর যে ব্যক্তি চিকন উনি দুযোগ যাবে কথা আছে যে ব্যক্তি দুর্বল উনি দুযোগ যাবে আর যে ব্যক্তি সবল উনি ব্যস্ত পাবে এমন কথা আছে যে ব্যক্তি সুন্দর ব্যস্ত উনি পাবে যে ব্যক্তি বৃষ্টি উনি দুযোগ যাবে যে ব্যক্তি ধনী ব্যস্ত উনি পাবে যে ব্যক্তি গরিব দুযোগে উনি যাবে এমন কোনো কথা আছে যে ব্যক্তির যে ব্যক্তির বংশ ভালো বৃহস্পতি উনি যাবে যার বংশ খারাপ দুযোগে উনি যাবে এমন কোনো কথা আছে কোনো কথা নাই যে ব্যক্তি আরবের মানুষ বৃহস্পতি উনি যাবে যে ব্যক্তি অনারব দুযোগে উনি যাবে এমন কোনো কথা আছে এমন কোনো কথা নাই আল্লাহ ফাকের নবী বিদায় হজের সময় আরব দেশের মানুষের গরদান ভাঙ্গি দিছে পানি খাবার আরব দেশের মানুষ লম্বা লম্বা মোটা মোটা সুন্দর নবুল ইসলাম বললেন قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا ليحمر على سود الا بالتقوى ইয়া আমার সাহাবাই কালাম ইয়া আমার আব্বাসের মানুষ তোমরা মোটা তোমরা তাজা তোমরা সুন্দর খবরদার অনারব ব্যক্তিকে দেখলে তোমরা হিংসা করিও না কারণ আল্লাহর কাছে তোমাদের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো যে মোত্তাকির দাম পরহেজগারের দাম আল্লাহর কাছে কোনো দাম নাই একমাত্র দাম হলো পরহেজগারের দাম এই জন্য আল্লাহ ফাঁকের নবী বলেন আল্লাহ তালা বলেন ইমান বারো কি বারো ইমান বারো দেখেন আল্লাহ পাক নবীকে দোয়া শিখাই দেন ওয়াকুর রব্বি জিদিনি ইলমা ওয়াকুর রব্বি জিদিনি ওয়াকুর রব্বি জিদিনি নবী আপনি দোয়া করেন আমার কাছে আমি যেন এলেম বাড়াই দিই মাল বাড়াই দিই স্বাস্থ্য বাড়াই দিই ছেলেবেলে বাড়াই দিই টাকা পয়সা বাড়াই দিই জায়গা জমিন বাড়াই দিই এই কথার দোয়া শিখেছে না কি দোয়া শিখাইছে নবীর দোয়া করেন আমি যেন এলেমটা বাড়াই দিই ইমান বাড়াই দিই আমল বাড়াই দিই রব্বি জিদিনে এলমা ও নবী দোয়া করেন আমি আল্লাহ যেন এলেমটা বাড়াই দিই ও ভাই নবী দোয়া করে কার কাছে আর আমরা দোয়া করি মাজারের কাছে আল্লাহ নবীকে দোয়া শিখে দিলেন যে আমার কাছে দোয়া করো আমি যেন এলেম বাড়াই দিই তো নবী এলেম বাড়বেন লাই দোয়া করছে কার কাছে আর আমরা চাই কার কাছে আর হতবাগা কোপাল বদনসিব কোথায় কোরআন আর কোথায় তুমি কোথায় হাদিস আর কোথায় তুমি কোনো খবর আছে কোনো মিল আছে আল্লাহ নবীকে দোয়া শিখাই দেয় দোয়া করো আমার কাছে যে আমি যেন তোমার এলেমটা বাড়াই দিই এলেম বাড়ানোওয়ালা আর কেউ নাই দোয়া কবুলকারী আর কেউ নাই প্রার্থনা করা যা মতো এমন ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই একমাত্র দোয়া কবুল করে আমি প্রার্থনা করিব আমার কাছে বাড়াই দেওয়ার মালিক আমি কমাই দেওয়ার মালিকও আমি নবী আমার কাছে দোয়া করো আমার কাছে দোয়া করো বাড়াই দাও এই দোয়াটা আছে দুধ খাবার সময় আর কোন দুনিয়ার জিনিস খাওয়ার ব্যাপারে বাড়াই দেওয়ার দোয়াটা নাই দুধ খাইতে কোন দোয়াটা পরে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদিনা মিনহু দুধ খাবার দোয়া সেন আবার বিড়ি দোয়া টোয়া নাই শরাব খাবে দোয়া টোয়া নাই ব্যক্তি করে শরাব খা সে সঙ্গে সঙ্গে কাফর হয়ে যাবে যে বিসমিল্লা পরি জেনা করে সঙ্গে সঙ্গে কাফর হয়ে যাবে যে বিসমিল্লা পরি গান শুনে সঙ্গে সঙ্গে কাফর হয়ে যাবে যে বিসমিল্লা পরি সিনেমা হল উদ্বোধন করে সঙ্গে সঙ্গে কাফর হয়ে যাবে দুধ খাইবের দোয়া আছে আল্লাহ বরকত দিও দুধে বাড়াই দিও ব্যবহার কি পরকালে আল্লাহ তালা এলেমকে দুধের সঙ্গে তুলনা করবে আদেশে আছে দুনিয়ার সমস্ত আবাদতকে আল্লাহ তালা একটা একটা বস্তু বানাবে একটা একটা বস্তু রূপে আকার করবে আল্লাহ এলেমকে পরকালে আকার বানাবে কার সঙ্গে দুধের সঙ্গে তো দুনিয়াতে বলছে এলামকে বাড়াই দেওয়ার দোয়া করো এই জন্য দুধ খাবার সময় বাড়াই দেওয়ার দোয়া আছে কারণ দুধ হলো কার সমতুল্য এলামের সমতুল্য এলাম হলো দুধের সমতুল্য বাইরে কথা খুব খেয়াল করবেন ইমান বাড়াই দেওয়ার দোয়া ইমান বেশি হওয়ার দোয়া মাল বেশি হওয়ার দোয়া নাই আল্লাহ তালা বলছে ইমান বাড়াই দিবে দোয়া করো ইমান যেন বাড়ে বেশি হয় জেয়াদা হয় ইমান বাড়লে লাভ আছে মাল বাড়লে ক্ষতি আছে ইমান যত বাড়বে অত লাভ আছে না কোনো ভাই ইমান বাড়তে বাড়তে কারো বাই ফরি জানে কি বলেন এমন কোন ব্যক্তি আছি যে নেকামল করতে করতে করতে বাই ফরি যা আর লাগত না <laughs> আল্লাহর কাছে গেলে নেকামল বোধ বাকি থাকবো যে বন্ধা তুমি এগিন দি পাস ওগিন দেখো এমন কোন ব্যক্তি আছি আমরা কি বলেন এমন কোন ব্যক্তি নেই হাদিসে আছে মেসকা শরীফ জিলিদের সানির হাদিস একজন ব্যক্তি বালেক হওয়ার পর হইতে নিয়া মত পর্যন্ত কোনো গুণা করে নাই এমন ব্যক্তি তার সব নেক আমল নিয়া আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে তার থেকে লাগবে যে সে আল্লাহ পাকের নিয়ামতের একটা শকর আদায় করতে পারে নাই তাহলে আর সব নিয়ামতের অবস্থা কি হবে বাইরা বাহাদুরি করি দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা আর হাদিসে আছে হাদিসে আছে একজন ব্যক্তি পুরা জীবনের নেকামলকে সামনে নেওয়ার পরে আল্লাহর কাছে যখন দাঁত দাঁড়াবে তার থেকে লাগবে যে আমি জীবনের নিয়ামতের শকর একটা করতে পারিনি অথচ জিন্দিগিতে গুণা করে নাই বলে হুজুর নবীরা হ্যাঁ নবীরাও নবীরাও আল্লাহ পাকের নবী দোয়া করে আল্লাহর কাছে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত তুমি হাদিসের দোয়া হাদিসের দোয়া এই জন্য আল্লাহ ফাকের নবী বলছে জগরা বোধ করো সব জগরা মিটে যাইব কোরআন ধরো হাদিস ধরো তোর মন করা কথা সার তোর গালের জোরে কথা সার তোর ফাটির জোরে কথা সার তোর স্বাস্থ্য জোরে কথা সার কোরআন হাদিস ধরো নবী কান্দে কার কাছে বলেন দোয়া কি দোয়া হচ্ছে হাদিস আছে এটা ফুটফাতের নো এ ফেফান্ন একশো একখান মিথ্যা কথা এটা আমার বানান্য কথা ন আল্লাহ নবী দোয়া করেন اللهم বারিকলি ফিল মাউতি ওয়াফি মা বাদাল মাউত ও আমার মাওলা মধ্যে বরকত দিও পর আমাকে বরকত দিও মধ্যে বরকত দিবা যেন শয়তান আমার সঙ্গে ঝগড়া করতে না পারে ও খোদা মৌতের কষ্ট সহ্য করতে পারি মতো আমাকে মৌতের পরে কবরে হাসরে ফুলসরাতে বরকত দিও মাওলা তুমি বরকত দিয়ে না ওলা সারা বরকত দিতে পারবে না মতো সময় বরকত তালাশ করে মৌতের ফরব তালাশ করে বরকত কার কাছে আছে তো দোয়া কিনলে করছে দোয়া করছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এক অথবা গুণা যে নাই পাপ যে নাই গুণা নাই কেন আল্লাহ পাক গুণা রাখেন নাই তো এই জন্য গুণা নাই ও কথা তুমি যে গুণা রাখো নাই এই জন্য তোমার কাছে নত গুণা ন থাকুক গুণা ন থাকুক আল্লাহ তালা যদি কোন বন্দাকে আটকাইতে চা আটকাইতে পারবে না পারবে তো বন্দার কাম হলো মন্দার কাছে নত থাকা বন্দার কাম কি বলেন আল্লাহর কাছে কি টাকা নত টাকা কো আল্লাহ তুমি আমার গুনাগুলাকে রহমতের পানি দ্বারা দুই দিও যেমন নাকি মানুষ সাদা কাপড়কে পানি দ্বারা দো কত সুন্দর উদাহরণ আরো দোয়া করেন আল্লাহ বাগিদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাইনাল ওয়াল মাগরিব নবী দোয়া হাদিসে আছে কেমন সুন্দর করে দোয়া করে আল্লাহ পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত একটা সাথে একটা বহু দূরে অহদা পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত যেমন দূরত্ব শয়তান এবং গুনা যেন আমার কাছে আসতে না পারে শয়তান গুণাকে আমি নবীর থেকে মাওলা দূরে সরাই দ দোয়া করে আরো দোয়া করেন আল্লাহ ইন্নি আব্দুকা ওয়াবনু আব্দিকা ওয়াবনু আমাতিকা মাজিন ফি হুকমুক এগুলো দোয়া করে কে নবী কার কাছে আল্লাহর কাছে কি দোয়া করেন ওহোদা আমি তোমার গোলাম আমার আব্বা তোমার গোলাম আমার আম্মা তোমার বান্দি আমি গোলামের ছেলে গোলাম আমি বান্দির ছেলে গোলাম ওহোদা তুমি হলা যে স্বাধীন আমি হলাম যে অদিন তুমি স্বাধীন আর আমি কি অদিন দোয়া করে তুমি স্বাধীন আমার আমি অদিন আমার কাম তোমার অধীনে আমার চোখ তোমার অধীনে আমার হাত তোমার অধীনে আমার জীবন মরণ তোমার অধীনে আমার সুখ দুঃখ তোমার অধীনে আমার হায়াত মত তোমার অধীনে আমি হলাম যে অধীন আর তুমি কি স্বাধীন আরো দোয়া করেন আল্লাহুম্মা যখন মানুষকে তুলবা মাওলা আমার হিসাবটা সহজ করিবা নবীর তো কোনো হিসাবও নাই বিনা হিসাবে বিয়স্ত পাবে আম্বিয়া আলাইহিমসালাম বিনা হিসাবে বিয়স্ত পাবে হাদিসে আছে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে বিয়স্ত পাবে এই উম্মতের মধ্যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে বিয়স্ত পাবে তারা কারা তারা জীবনে ওষুধ খায় নাই জীবনে তাবিজ দোয়া করে নাই জীবনে জারফুক করে নাই হ্যাঁ তাবিজ দোয়া করা যায় জারফুক করা যায় সিরিখি কলমা না হলে কুফুরি কলমা না হলে তারা এত মোতাবাক্কেল বিল্লা অসুখ হলে খোদা তুমি সুখ দেওয়ার মালিক তুমি দুঃখ দেওয়ার মালিক আমাকে দুঃখ দিলে ওষুধ খাইতাম না মামলা তুমি সবকিছুর মালিক এরকম বলে সত্তর হাজার মানুষ দুনিয়াতে থাকবে ওরা বিনা হিসাবে বিয়স্ত হবে ওরা বিনা হিসাবে বিয়স্ত হবে বাইরা আল্লাহ তাবার অকা বাতালা বলতেছে ইমান বাড়াও হাদিসে আসেন কারো ইমান এত বেশি বাড়বে ফুলসেরাত পাওয়া মাত্র বিজলির মতো বিরস্ত ভালো যাবে তা আমরা কি ওরকম ইমান চাই না আর কারো ইমান একটু কম হবে তারা বাতাসের মতো বিরস্ত পায়ে যাবে পার হয়ে যাবে আর কারো ইমান একটু কম হবে তারা গোড়া যেমন নাকি দৌড়তে থাকে এরকম দৌড়িয়া সেই পোলসাদ পার হইয়া বৃহস্ত পার হইয়া যাবে আর কারো ইমান একটু দুর্বল হবে তারা হাঁটি হাঁটি বৃহস্তে যাবে একটু দাগ টাক লাগবে দুজগের সেক টেক লাগবে আগুনের আর কারো ইমান তো বিলকুল থাকবে না তারা কাটিয়া জাহান নামে করে যাবে আল্লাহ পাকের নবী এই আয়াতের তফসির করছেন আল্লাহ পাকের নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم جددوا ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আমার উম্মতেরা ঈমানকে তাজা করো নতুন করো তাহলে বুঝা গেল ঈমান পুরানো যা ঈমানকে নতুন করতে কইছে তো কি বুঝা যায় ঈমান কি যা পুরানো যা কথা বোঝা গেছে না ইমান পুরানো যা ইমানের দাগ লাগে ইমান দুর্বল হয়ে যা তোমরা নতুন করো ইমানকে কিভাবে নতুন করিবা লাহা ইল্লাল্লাহ না লাহা লাহা লাহা লাহা লাহা লাভ আছে খাজা বাবা খাজা বাবা জুবলে লাভ নাই <laughs> আল্লাহ তালা বলতেছেন নবী বলতেছেন ইমানকে তোমরা তাজা করিবা কি হরি হরি ফতে গাড়ে চলতে ফিরতে উঠতে বসতে কেউ থাকুক বা না থাকুক অন্ধকারে হোক দিনে হোক তোমরা করো লাহ নবী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমরা কই খাজা বাবা <laughs> বোধ কো পাগল হলে বাবা বাবা কি আল্লাহ আল্লাহ কোনা খা <laughs> আস্তা দুষ্ট শতান <laughs> কিছু ভাইবেন না কথা বুঝেন নাই কারণ নবী কো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর ইয়া কথা বাবা বাবা কি পড়ো বাবা কিলো ইমান তাজা করো তোমরা এটা পরি পরি তোমরা ইমান তাজা করো এটা কেমন কলমা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের কলমা এটা <laughs> দুনিয়ার সমস্ত ইমানদারের কলমা এটা আসর মধ্যে লেখা আছে আসর মাঝখানে লেখা আছে মোহাম্মদুর রাসুল্লাহ হাদিসে আছে এটা করবেন না <laughs> এটা কি এটা কিল্লে করলেন যে আচ্ছা ভাই বলেন মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসলাম এই নামটা বাইর হয়েছে কার মুখ দি বলে কথা বলেন কার মুখ দি মহাদ্দান সাহেবের মুখ দি তো তো বরকত থাকলে এখানে থাকবো এখানে কি এত পবিত্র নাম এত সুন্দর নাম এত মোবারক নাম এত সুগন্ধওয়ালা নাম এত দামি নাম এটা বাইর হয়েছে কার মুখ দিয়ে তো সাহেব আর পরশু মাঝে না যায় এখানে কি আছে এখানে কি এটা বুঝেন না মিয়া আগলকে থাকে না আছে না কিরে মোহাম্মদ এই নামটা বাইর হলো মোয়াজ্জেম সাহেবের পবিত্র মুখ দি ফরনা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এটাকে সুমা দেওয়ার মানে কি হলো আবার এখানে কি এটা হলো বানান্না হাদিস মিথ্যা হাদিস কথা কথা বোধ কথা কিছু কথা মিথ্যা কথা ফেফার ফেফার বোধ ফেফার কিছু ফেফার মিথ্যা ফেফার মানুষ মানুষ বোধ মানুষ কিছু মানুষ সুর মানুষ ব্যাকি বালা মানুষ নে তো ভাইরা কি কথা বলতেছিলাম যে ও আল্লাহ ফাকের নবী বলেন যে ইমান বাড়াও হাদিসে আসে কোন বন্দা যখন রাস্তাঘাটে পাহাড়ে পর্বতে নদী নালাতে বাড়িতে ঘরে কোন জায়গা খাস নাই নাফাক জায়গা না হওয়া শুধু নাফাক জায়গা পায়খানা গাছ না হওয়া পায়খানা গাছ আল্লাহ তালানহা বলেন আম্মাজান যে আল্লাহ পাকের নবী পায়খানা এবং পেশাব সারা আর প্রত্যেক জায়গাতে জিকির করতেন প্রত্যেক জায়গাতে এটা যে ব্যক্তি ফরবে আরশর নিচে বলে একটা নূরের খাম্বা আছে কার নিচে ও খাম্বাটা লড়ে হ্যাঁ লাইলাহা ইল্লাল্লাহ বললে কি লড়ে খাম্বা লড়ে আল্লাহ তালা বলেন ও নূরের খাম্বা তুমি কেন লড়াছড়া করো নূরের খাম্বা বলে আল্লাহ তুমি সারা পৃথিবীর মালিক তোমার নামটা একটা বন্দা জপতেছে যতক্ষণ পর্যন্ত তার গুনা খাতা মাপ না করিবা আমি নূরের খাম্বা লড়তেই থাকব আল্লাহ তালা বলেন ওহে নূরের খাম্বা গুনা খাতা মাপ করে দিলাম নড়াসরা বন্ধ করি দো কেমন কলমা কেমন কলমা দেখেন ভাই আমরা গাড়িত লিখি দিই খাজা বাবা গাড়িত লেখে দোয়ানে লেখে কথা বোঝেন নাই বাড়ি লেখে আল্লাহ ফাক নবীকে বলতেছেন ও নবী তুমি তোমার প্রভুর নামটা জফ আল্লাহ ফাক বলতেছে কারে নবীকে আয়াতটা ফরমু বাংলা কথা নয় ও নবী তুমি তোমার রবের নামটা জফ আমার নামটা জপলে এটা আবাদত আল্লাহ তালা বলেন ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওহে নবী তোমার রবের নাম তাজরফ তো আমাদের রবের নাম কি আল্লাহ আমাদের রবের নাম হলো এক কম একশোটা আমাদের রবের নাম কটা এক কম একশোটা হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ ফাঁকের একশো কার নাম মুখস্থ করিব আল্লাহ তালা বলেন তার জন্য দোজক হারাম হাদিস শরীফ আছেন قال رسول الله صلى الله عليه وسلم إن لله إن لله تسعة وتسعين اسما فمن صاها دخل الجنة আমি আল্লাহ পাকের নাম আছে এক কম একশোটা যে বন্ধু আমার নামগুলো মুখস্থ করবে আমি আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দিলাম জান্নাত ওয়াজিব করে দিলাম কত বড় কথা আল্লাহর নাম মুখস্থ করো আল্লাহর নাম মুখস্থ করো নবীর নাম মুখস্থ করো ভাইরা আল্লাহ নবীকে বলতেছে নবী আমার নামটা জপ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার নামটা এইভাবে জফ এটা ইবাদত ভাই দুনিয়ার সমস্ত ফলের মজাকে দিল বলেন না দুনিয়ার সমস্ত ফুলের সুগন্ধকে দিল যিনি সমস্ত ফলের মধ্যে মজা দিল ওনার নামটা না জানি কত মজা বহুত বুজুর্গ বলেন আমি যখন আল্লাহ শব্দটা মুখে বলি আমার সমস্ত মুখটা মিষ্টি পরিপূর্ণ হয়ে পড়ে সমস্ত ফুলের সুগন্ধকে দিল বলেন আল্লাহ দিলেন তো ওনার নামটা না জানি কত সুগন্ধ সমস্ত পৃথিবীর সুন্দরটাকে দিল বলেন আল্লাহ তারা তো দিলেন আমাদের নবীর সুন্দর কে দিলেন আল্লাহ ইউসুফ নবী অর্ধেক সুন্দর কে দিলেন আল্লাহ যিনি সমস্ত পৃথিবীর সুন্দরের মালিক উনি না জানি কত সুন্দর <laughs> উনি না জানি কত সুন্দর কি ভাই সারা পৃথিবী হলো একটা স্যাম্পল আসল গুদাম কার কাছে আল্লাহর কাছে এখানে স্যাম্পল দিছে বৃহস্পতির মধ্যে নেমত আছে কিছু নেমত দুনিয়া দিয়ে স্যাম্পল দুজগর মধ্যে আজাব আছে কিছু শাস্তি দুনিয়া তো আর স্যাম্পল যারা বড় বড় গমের আড়ত ডাজর আড়ত চৌদের আড়ত আছে পিছনে গুদাম থাকে আর সামনে বাটির মধ্যে কিছু দান সাইল রাখে না কিমানি শুধু এগুলো দান সাইল না আরো আছে কোটা আছে গুদামে <laughs> আল্লাহ তালা বলেন সারা পৃথিবী হলো স্যাম্পল আসল গুদাম হলো আমি আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন ওয়াইমিং সাইন ইল্লা ইংদানা ফাজা ইনুহু ওয়ামানু নাজিলুহু ইল্লা বিকাদারিম মালুম সারা পৃথিবীর গুদাম হলো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ পরিমাণ মতে কিছু কিছু দুনিয়াতে নাজল করি গুদাম আমার কাছে সুন্দরের গুদাম আমি বাদল গুদাম আমি নেমতের গুদাম আমি মজার গুদাম আমি আমি আল্লাহ কিছু কিছু দুনিয়াতে নাজল করি কিছু নাজল করি ও ভাই দুনিয়াতে সমস্ত ফিতনা কাটে যাইব সমস্ত ফাসাদ কাটে যাইব যদি কোরআন ও হাদিস থেকে কথা বলা হয় যদি আওয়ামকে কোরআন ও হাদিসের জ্ঞান দেওয়া হয় যদি আওয়ামকে মুসলমান বাদেরকে যদি কোরআন ও হাদিসের আলো দেওয়া হয় সমস্ত ফিতনা কাটে যাইব কি ভাই পৃথিবীর মালিক কে আল্লাহ কোরআন কার উনি হক কথা বলে উনি বাস্তব কথা বলে উনি সঠিক কথা বলে ভুল কথা বলি আমি নাহক কথা বলি আমরা ওয়াদা খারাপ করি আমরা চিটিংবাজি করি আমরা দুগাবাজি করি আমরা উনি গুলে করে না না এই জন্য আল্লাহ তার নবীকে বলে নবীন তুমি যে ওয়াশ করিবা দুনিয়াতে গেলে আমার বন্দাবান্দিকে তোমার উন্মতেরে ওয়াশ করিবা কি দি ওয়াশ করিবা আমার কোরআন দি কে বলতেছে তোমার বানাইন না কথা দিন আমরা কিছু মানুষ আছি ওয়াজ করি বানাইন না কথা দিই আরে বেটা বেকুব ওয়াজ কর কোরআন দি ওয়াজ করবি হাদিস দি কোরআন কার কথা আল্লাহর কথা হাদিসও আল্লাহর কথা মুখ জুবান কার নবীর নবীর জুবান হাদিসও এটা আল্লাহর কোরআন ও হাদিস ও ওয়াহি ফিতনা কাটি যাইব গন্ডগোল কাটি যাইব মারামারি বন্ধ যাইব আল্লাহ নবীকে বলেন ফাজাক্কির বিল কোরআনি মাইয়াখাফু ওয়াইদ ও আমার নবী তুমি যে ওয়াজ করবে মানুষকে আমার কোরআন দি খবরদার হ্যাঁ, তুমি যে মানুষকে ওয়াজ করবে আমার কোরআন দি খবরদার বানানো কোনো কথা দিয়ে ওয়াজ করতে পারবে না খবরদার বানানো কথা কলে ফিটটা লাগবে আমার কথার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই গরমিল নাই সব মিল আল্লাহ নবীকে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ওহে আমার নবী কোরআন সারা কথা বললে ওয়াহি সারা কথা বললে বানাই কথা বললে আমি আল্লাহ আমার ডান হাত দ্বারা আপনার সাহারগেরে কাটি দেব নবী খবরদার আমার কোরআন সারা বানাই কথা বললে আমি আল্লাহ আমার ডান হাত দ্বারা আপনার সাহারগেরে কাটি দেবো আল্লাহ ফাক আল্লাহ ফাক নিজের কোরআনকে বলছে এটা আকাশের পানির মতো আল্লাহ ফাক নিজের কোরআনকে কি বলছে আকাশের পানি কত সুন্দর করে বন্দারে বুঝাইছেন ভাই জমিন যখন ফাটি যা জমিন যখন মারা যা জমিন জমিনের মত কি শুকাই যাওয়া আর কি জমিন যখন শুকাই গেল ফাটি গেল এই জমিনের মধ্যে হায়াত আসে জীবন আসে ফেরত কি আসলে পানি আসলে আল্লাহ তালা বলছেন আমার কোরআন ঠিক আকাশের পানির মতো পানি যেমন আকাশ থেকে আসলো আমার কোরআনও ঠিক মনে রাখো ফাটা জমিন মরা জমিন শুকনা জমিন যেমন হায়াত বা আকাশের পানি দ্বারা এ সমস্ত মানুষ মানবতা হারাই ফেলালো কোরআন কলব মরে গেল ওদের কলব জিন্দা হবে আমি আল্লাহর আকাশের কোরআন দ্বারা আল্লাহ তালা বলেন কাইদা অর্থ বুঝেন ওই আসমানের কসম যে আসমান বৃষ্টিওয়ালা যে কি আসে বৃষ্টি আসে ওই জমিনের কসম যে জমিন দানা উঠতে যা আসমানের কসম যে আসমান বৃষ্টিওয়ালা জমিনের কসম যে জমিন দানা উঠতে কি যা ফাটি যা তারপরে বলতেছেন ইন্নাহু ফাস আমার কোরআন এটা ফসলা করে দিবে পার্থক্য করে দিবে ইমানদারকে বেঈমানকে হক কি না হক কি জান্নাতিকে জাহান্নামিকে আমার কোরআন ফসলা করে দিবে অমা হুয়া বিলহাজ এটা কিচ্ছা না এটা ব্যাপার না এটা তোমাদের বানানো কথা না এটা নানার কিচ্ছা না দাদার কিচ্ছা না নাতির কিচ্ছা না খবরদার ইন্নাহুম ইয়াকিদু না কাইদা ওয়া আকিদু কাইদা ফামা খিলিল কাফিরিনা রুয়াইদা আল্লাহ তাআলা বলতেছে নবী একটু করে সময় দেন একটু সময় দেন তারা বহুত কৌশল করে আমার কোরআনকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য আর আমি আল্লাহ কৌশল করি ওদেরকে মিটাই দেওয়ার জন্য ফাঁস করব কে ফাঁস করব কে আল্লাহ তালা তো ভাইরা কথা বলতে হবে কোরআন দ্বারা কথা বলতে হবে হাদিস দ্বারা আল্লাহ তালা বলেন দুনিয়াতে মিথ্যা কথা আমি বলি না আমি আল্লাহ মিথ্যা কথা বলি না আমার সব কথাগুলো হক সিলেক্ট করেন আমার কথার মতো হক আর কার কথা আছে আল্লাহ তারা বলেন আমি আল্লাহর মতো বাস্তব কথা দুনিয়াতে কেউ বলতে পারবে না আল্লাহ পাক আবার বলেন ওয়ামান্নাসদাকু মিন আল্লাহি হাদিসা আমি আল্লাহর মতো সঠিক কথা দুনিয়াতে কেউ বলতে পারবে না আল্লাহ তাআলা আবার বলেন ওয়ামান আউফা বি আহাদিহি মিন আল্লাহ আমি আল্লাহর মতো যাহা ওয়াদা করি বাস্তব করি সারব পৃথিবী তার কেউ নাই ওয়াদা যা করি বাস্তব করি দেখাবো আমার মতো ওয়াদা বাস্তব যেখানে ওয়ালা পৃথিবী তার কেউ নাই আমি যা ওয়াদা করি সব বাস্তব কবর বাস্তব হাসর বাস্তব পুলসরাত বাস্তব হিসাব করব বাস্তব জান্নাত বাস্তব জাহান্নাম বাস্তব আমার কাছে আসতে হবে তব বাস্তব ইমানদারকে বিয়ে দেবে সেটাও বাস্তব কাফেরকে দিব জাহান্নাম সেটাও বাস্তব আল্লাহ তালা বলেন আমার কথা ভুল হইতে পারে না তোমাদের কথা ভুল হইতে পারে আমি আল্লাহ আমার কোরআন যখন নবীর কাছে নাজাল করি হাদিস আছে কোরআন শরীফের আয়াত আমার কোরআন যখন নাজল করি আমি তো চিনি মানুষ বোধ কাফের বোধ মোর্শেক বোধ জিন চেষ্টা করিব বেশ কম করতে আমি আল্লাহ সামনে ডাইনে পিছনে হাজার হাজার ফেরেস্তা রাখি ওই কোরআনটা যেন হুবহু নবীর কাছে নাজল হয় কেউ যেন বেশ কম করতে না পারে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যখন কোরআন শরীফ নাজেল করি আমি আল্লাহ সামনে বামে ডাইনে পিছনে ফেরেস্তা রাখি যেন কোনো বেশ কম করতে না পারে বেদাতি আলেমেরা কথা বলে মন গড়া কথা বলে ফেসাদ দি কথা বলে বাংলা বই দি কথা বলে ফুটপাথের কিতাব দি কথা বলি তুই কোরআন দি কথা বলি তুই হাদিস দি তোমার বারান্ন কথা রাখো তোমার বান্ন কথা রাখো আল্লাহ তালা কোরআন শরীফের কসম খাইছে আল্লাহ তালা বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এত বড় কোরআন যে এত দামি কোরআন এত সম্মানী কোরআন এত ইজ্জতি কোরআন আল্লাহ কোরআন শরীফের নাম ধরে শপথ করছে কসম খাইছে আল্লাহ তালা মহান আল্লাহ তালা কসম খাইব বড় জিনিস ইয়াসিন হরফে তার আসল গুপ্ত ধন মূল অর্থ মানা কে জানে কোন কোন তফসিল আছে নবীও জানে নবী এবং আল্লাহর মাধ্যমে এটা ভেদ এটা হেকমত এটা ভেদ এটা আল্লাহ এবং নবীর মাধ্যমে একটা কি গোপন রহস্য এটা আর কেউ জানে না আল্লাহ তালা বলেন ওয়াল কোরআনিল হাকিম আমি আল্লাহ হেকমতপূর্ণ কোরআন শরীফের কসম খাই বলতেছি ইন্নাকালামিনাল মুরসালিন ও তুমি রসুল তুমি কি কেউ মানুক বা না মানুক তুমি রসুল আমি আল্লাহ কসম করে বলতেছি আলা সিরাতিম মুস্তাকিম ও নবী তোমার সঠিক পথ তোমার পথ বাস্তব পথ তোমার পথ হক পথ তুমি বাস্তব পথে আসো জান্নাতের পথে আসো আমার পথে আসো তোমার পথ ছাড়া সব হলো জাহান নামের পথ সব হলো আঁকা বেঁকা পথ সব হলো শয়তানের পথ ওবায়দা দশ লক্ষ হাদিস হাদিস ক লক্ষ বলেন দশ লক্ষ হাদিস লেখা গেছে লেখা জানা হচ্ছে বহুত হাদিস আল্লাহ কাকে নবী বলেন কোরআন ওয়াহি হাদিস ওয়াহি একটু বেশ কম কোরআন নামাজে পড়তে হবে হাদিস নামাজে পড়লে নামাজ হবে না আল্লাহ পাকের নবী বলেন পালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু আমাকে কোরআন দেওয়া গেল কোরআন শরীফের মতন লক্ষ কোটি হাদিস আমাকে দেওয়া গেল বহু হাদিস আমার দেখা গেল আল্লাহ ফাকে নবী বলেন আমার সাহাবিরা রাত্রে দিনে সকালে সন্ধ্যা আমাকে তোমরা যে অবস্থা দেখো এই অবস্থা সারা পৃথিবীর মানুষকে বলে দিবা আমার কোনো দাগ নাই আমার কোনো আইব নাই আমার জীবনের প্রতি মুহূর্ত শিক্ষা বলি তো রাত্রে দিনে সকালে সন্ধ্যা দুপুরে যে সাহাবি আমাকে যে অবস্থা দেখবে এগুলো মানুষকে আচ্ছা ভাই এরকম কথা পৃথিবীতে আমরা কেউ বলতে পারবো না কারণ আমরা সমাজের কাছে আসলে খুব বুজুর্গ খুব আমরা পরেজগার খুব দিনদার কিন্তু আমরা যখন বাড়িতে যাই বাঘরে গালি দিই মারে গালি দিই বোরে গালি দিই দিতে পারি কথা তারপর গোস মারি জমিনে নামি হাল চাষ করি তাহলে আমাদের অবস্থা এক বরাবর আর আল্লাহ ফাকের নবী বল আমার কোনো দাগ নাই আমার কোনো আইব নাই আমার কোনো গুণা নাই আমার কোনো ফাপ নাই আমার সব কথাগুলো মানুষকে বলি দাও মানুষকে বলে দিবা হাদিসে আছেন এক সাহাবির আল্লাহ ফাকের নবীর সব হাদিস লেখেন যা বলেন তা লেখেন অন্যান্য সাহাবিরা কো ভাই আপনার হাদিস কেন লেখেন নবী তো বুলো বলতে পারে রাগ হলে একটা কথা উল্টো বলতে পারে গুমত্তে উঠে একটা কথা বুলো বলতে পারে সব কেন লেখেন উনি আল্লাহ পাকের নবীকে দিলেন নালিশ হুজুর আমি আপনার হাদিস লেখি আমার বাইরে আমাকে মানা করে আল্লাহ ফাকের নবী বলেন এ আমার সাহাবি আমি যা হাদিস লেগে সব তুমি লেখো কারণ আমি এমন একটা নবী গুম গেল হক কথা বলি গুমতে উঠল হক কথা বলি রাগ হইল হক কথা বলি রাগ না হইল হক কথা বলি বাড়িতে হক কথা বলি গড় হক কথা বলি রাত্র হক কথা বলি দিন হক কথা বলি না হক কথা আমি বলি না আল্লাহ পাকে নবী বলেন পাওলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া হাসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া শারদুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ভালো কথা কার কথা আমাদের গুলা ভালো না আমাদের কথা ভালো হবে কখন ওনার কথা বললি এবং সব রাস্তা হলো ভুল রাস্তা আমি নবী রাস্তা হলো সঠিক রাস্তা দুনিয়ার গুনা গুনা বোধ গুনা আছে আল্লাহ পাকের নবী বলেন সুইত্তন বড় গুনা ডাকাতিত্তন বড় গুনা জানাত্তন বড় গুনা পোকা খেয়াল করবেন মিথ্যা কথা সাইতে বড় গুনা যে ব্যক্তি বেদাত গুনা করে হ্যাঁ, হ্যাঁ। কেন সোরে সুরিরে গুনা মনে করে ডাকাইতে ডাকাতিরে গুনা মনে করে যা নিয়ে জানাকে গুণা মনে করে মৃত্যুকে মিথ্যারে বলেন গুণা মনে করে যে ব্যক্তি কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে কোরআন ও হাদিসের বিহুরি চলে সে গুণাকে বালাকাম মনে করে গুণাকে গুণা মনে না করি বালাকাম মনে করা এটা মারাত্মক গুণা এই জন্য আল্লাহ পাকে নবী বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة لا صلاة ولا صوما ولا حجة ولا عمرة يخرجون من الدين كما تخرج الشعرة من العجين বেদাতি মানুষের কোরআন ও হাদিসে বিপরীত যারা চলে কোরআন ও হাদিসে নাই কোরআনে নাই হাদিসে নাই এজমাতে নাই কেয়াসে নাই বলে হুজুর কেয়াস মানে যুক্তি কাজ যুক্তি <laughs> মুখস্থ হাদিস মুখস্থ হাদিসকে সামনে রাখিয়া সারা পৃথিবীর মানব দানব তারা পথ ঠিক করে কি ঠিক করে পথ ঠিক করে রিচার্জ করে স্বার্থ ছাড়া কি ছাড়া স্বার্থ ছাড়া ওদেরকে বলা হয় মোজে মুজেতাহিদিন ইসলামের বিশেষজ্ঞ ইসলামের বৈজ্ঞানিক যারা কোরআন হাদিসের ওরা শুধু মস্তা ঠিক করে ফাটির লাইন কাল নাই সারা পৃথিবীর লাই আপনার আমার যুক্তি ন আপনার আমার যুক্তি ফ্যাট পূজা করবেন লাই টাকা পাইবেন লাই এটা হলো শয়তানের যুক্তি এই সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুমের বিপরীত আল্লাহ পাকের আল্লাহ পাকের হুকুমের বিপরীত যুক্তি ছাড়া সে কে বলেন না আমার যুক্তি তখন মকবুল হবে আমার যুক্তি যখন কোরআন শরীফের লগে মিলে হাদিসের লগে মিলে দেখেন না আল্লাহ তালা বলেন এরে শতান ওরে ইবলিস আগে নাম ছিল আজাজিন সেজদা না করার পর হয়ে গেল ইবলিস বা শয়তান তুমি সেজদা করো ও আল্লাহ মানতে রাজি নেই কারণ আমি আগুনের তৈরি গতি উপরের দিকে সেজদা করলে তো নিশুই গেলাম আদম মাটির তৈরি গতি কোন দিকে তো আদম করতে সেজদা আমাকে আমি কেন করব কি বেয়াদব আল্লাহ পাকের হুকুম আসি গেছে তারপরে কি চালা বলে যুক্তিশালা আল্লাহ তালা বলেন আমি হুকুম দেওয়ার পরে যুক্তির তো কোনো অধিকার নাই আমার হুকুম তো যুক্তিরও উঠবে আল্লাহ তালা বলেন আমি যেমন অসীম আমার হুকুমও অসীম আমি যেমন যুক্তির ঊর্ধ্বে আমার কত যুক্তির ঊর্ধ্বে ও শয়তান কম্পক্ত যুক্তি কেন চালাইলি এই জন্য কিতাবে লেখে আউ্বাল উমান বিলিস সর্বপ্রথম আল্লাহর হুকুমের বিপরীত যুক্তি করছে কে ইবলিসে শতানে যুক্তিতে মুক্তি নাই আল্লাহ তালা বলেন মা মানা আকা আং তাসজুদ আলী মা ফালাক বিয়া দাইয়া ও ইবলিস আমি আর আমি আল্লাহ পাক আদমকে শ্রদ্ধা করে হুকুম দেওয়ার পরে হুকুম কেন মানল না হুকুম না আমার কি অধিকার যুক্তি দেখাইবার কি অধিকার খবরদার যুক্তি কেন দেখাইলাম তো ভাইরা কথা বলতে হবে কোরআন দ্বারা কথা বলতে কি দ্বারা বলেন হাদিস দ্বারা হাদিস শরীফ আছে আল্লাহ পাকের নবী নবীও হন নাই তিনি তিরমিজি শরীফের হাদিস নবী নবী হওয়ার আগে নবী হওয়ার আগে এক ইহুদির সঙ্গে নবীর সঙ্গে বেচা কিনা হয়েছে বেচা কিনা হওয়ার পরে ইহুদি বলে মোহাম্মদ তুমি দাঁড়াও এখন নবীন নবী হন নাই হন নাই মানে প্রকাশ হন নাই আপনি দাঁড়ান আমি বাড়ির থেকে টাকা আনি দেব বাড়িতে যাই ভুলি গেছ তিন দিন পরে ওই পথে দিয়া চলতেছে ইহুদি দেখতেছে আল্লাহ পাকের নবী দাঁড়াই আছে ইহুদি বলে মোহাম্মদ এখানে কেন আল্লাহ পাকের নবী বলে ইহুদি তোমার সঙ্গে আমার সঙ্গে ওয়াদা হলো ওয়াদা খেলা করা তো মুনাফেকের কাম ওয়াদা খেলা করা তো মানবতার কাম ন আমি তোমার অপেক্ষা তিন দিন পর্যন্ত দাঁড়াই আছি কদিন কদিন তিন দিন তো ভাইরা আল্লাহ তালা বলতেছেন ইমান বাড়ো নবী বলতেছেন ইমানকে তাজা করো ইমানকে সুন্দর করো ইমানকে রিফারিং করো পরকালে তোমার একমাত্র কাম আসবে ইমান আর কোনো কিছু নয় আর কোনো কিছু না আল্লাহ তালা বলেন লায়াং মালু ওয়ালা বানু না ইল্লা সালিম মাল কামে আসবে না সন্তান কামে আসবে না যে কলবের মধ্যে ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওই কলব বন্ধা তোমাকে জান্নাতে নিবে মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কলব তোমাকে জান্নাতে নিবে কি ভাই আমাদের ইমান কি নবীদের ইমানের মতন হবে আমাদের কোন ব্যক্তি দাবি করে আমার ইমান আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের ইমানের মতন কাপড়ে দিব চেষ্টা করতে হবে ওই রকম ইমান তো জীবনে কারো হবে না তোলে বলি নবীর ইমানটা কেমন হাদিসে আছেন জিন্দিগিতে কোনদিন আল্লাহ পাকের নবী রাত্র শেষ হইলে সকালে নাস্তা কি দিয়ে করিব এই জন্য জিন্দিগিতে আদা দেড়হাম আদা টাকাও যাবে রাখে নাই কথা বুঝিনি হাদিস জিন্দিগিতে কোনোদিন রাত শেষ হইলে নাস্তা কি দিয়ে করিব যাবে অর্ধেক পয়সা রাখে নাই অর্ধেক পয়সা রাখে নাই বলে হুজুর বাংলা বলছেন হাদিসে আছে হাদিসে আছে পালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা আগামী দিন সকালবেলা কি দুপুর বেলা কি সন্ধ্যা কি নবী কোনো টাকা যাবে রাখে নাই <laughs> দিনও না না সাহাবাই কারামের ইমান কি আমাদের ইমানের মতো <laughs> আলী কারাম আল্লাহ বলেন আসমান যদি সরে যা আর আমি যদি জান্নাত গুলা দেখি আমার ইমান আগে যেমন ছিল এখনো তেমন থাকবে <laughs> কথা বুঝে নিয়েন ভাই আসমান সরে গেলে জান্নাত দেখলে কারণ বৃহস্প হলো সাতবক আসমানের উপরে আর দোজক হলো সাতবক জমিনের নিচে আলী কারামাল্লাহ যা বলেন আসমান সরে গেলে আমি সাতটা আটটা বৃহস্প দেখলে আমার ইমান আগে যা ছিল তার মধ্যে বাড়ত না কারণ আমি তো নবীর কথাকে এমন বিশ্বাস করছি না দেখিও বিশ্বাস করছি দেখার মতো তা আমাদের ইমান তো সাহাবাই কেরামের ইমানের মতো হবে না চেষ্টা করতে হবে ওরকম ইমান তো হবে না চেষ্টা করতে হবে ওরকম ইমানদার হওয়ার জন্য আল্লাহ তালা বলেন ইমান পারো এটা তোমার সম্পদ এটা তোমার সম্পদ কোন বুজুর্গ বলেন আল্লাহ কি মে মুজাহিদ কো ইয়ে হাই ইয়ে ফতহ মুবিন ফতহ মুবিন ফতহ মুবিন হাই আল্লাহ কে ওয়াদে মে মুজাহিদ কো ইয়ে হাই ইয়ে ফতহ মুবিন ফতহ মুবিন ফতহ মুবিন হাই মুজাহিদেরা ইমানদারেরা জিহাদ করে কার নামে কার নামে আল্লাহ নামে জঙ্গে বদরে জঙ্গে বদরে সাহাবাই کرام কজন 313 জন আর কাফের কজন 1000 ধরেন মাল সামান গোড়া হতাল কত বেশি আল্লাহ পাকের নবী রাত্রের বেলা দিশে কান্দা কার কাছে ওখোদা ওখোদা মানুষ তো কম মাত্র তিনশো তেরো জন আর কাফর তো এক হাজার এক হাজার কাফরের সঙ্গে তিনশো তেরো জন পারবে না এমন করি কান্দা দিশে একের সোহাগ কান্দা দেখে সোহাগের মতো কান্দে গো আল্লাহ আমার মালিক তুমি দিনের মালিক তুমি ইমানের মালিক তুমি যদি মাওলা তোমার মনে সা যে তোমার নামটা দুনিয়াতে না থাকুক Tolong agama